بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين তারপর তাকে উল্টো ফিরিয়ে নিচ দমদেরও নিচে পৌঁছে দিয়েছি তাদেরকে ছাড়া যারা ইমান আনে ও সৎ কাজ করতে থাকে কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না কাজী হে নবী এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন